আলোচনা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম কর্তৃক তাওহিদ সংরক্ষণ এবং শির্কের পথকে রুদ্ধকরণ সম্পর্কিত তুল কর্তৃক তাওহিদ সংরক্ষণ এবং শির্কের সকল প্রকার পথগুলোকে রুদ্ধকরণ বা বন্ধকরণ তিনি বন্ধ করেছেন এর মূলে বিষয়বস্তুটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন উম্মতের জন্য একমাত্র কল্যাণকারী উম্মতের জন্য একমাত্র কল্যাণকারী উম্মতের জন্য একমাত্র কল্যাণকামী তার সমকালীন সময় থেকে নিয়ে শুরু করে পেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে মুসলিম অমুসলিম অগ্নি পূজক চন্দ্র পূজক তারকা পূজক যে যেটাই হোক না কেন কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য একমাত্র কল্যাণকামী হচ্ছেন কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মানুষের অকল্যাণগুলো তার কাছে অত্যন্ত ভারী বোঝা মনে হয় অত্যন্ত ভারী বোঝা মনে হতো মানুষের অকল্যাণগুলো মানুষের অকল্যাণ তার কাছে অত্যন্ত ভারী বোঝা মনে হতো এবং অকল্যাণের সকল প্রকার পদগুলোকে তিনি বন্ধ করে দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাতেন অকল্যাণের যতগুলো পদ আছে কল্যাণগুলো সম্পর্কে মানুষকে তিনি জানাতেন যে এটা কল্যাণ এটা কল্যাণ এটা কল্যাণ কল্যাণ সম্পর্কে তিনি মানুষকে জানাচ্ছেন কল্যাণ সম্পর্কে আহ্বান করছেন কল্যাণের পথে চলার জন্য মানুষকে দাস তাদ্রিস করছেন তালিম তাল্লুম করছেন আর অকল্যাণমূলক পদগুলোকে বর্জন করার জন্য অকল্যাণমূলক যতগুলো কর্মকাণ্ড আছে এইগুলোকে বর্জন করার জন্য তিনি মানুষকে আহ্বান জানিয়ে যাচ্ছেন মানুষকে দাস তাদরিস করছেন মানুষকে শিক্ষা প্রদান করছেন অকল্যাণমূলক সকল প্রকার পদগুলোকে বন্ধ করে দেওয়া অকল্যাণের এই বোঝাটা তার কাছে অত্যন্ত বোঝা মনে হতো এই যে অকল্যাণগুলো এই অকল্যাণগুলো তার কাছে খুব ভারী বোঝা মনে হতো খুবই ভারী বোঝা যে মুমিনের অকল্যাণ না মানুষের অকল্যাণ এটা উনি বরদাস্ত করতে পারতেন না মানুষের অকল্যাণ হোক এই অকল্যাণটা কি এই অকল্যাণটা হচ্ছে খাতিরাত দুনিয়া ওয়াল আখেরা দুনিয়া এবং আখেরাতের নিঃশেষ হয়ে যাওয়া দুনিয়াতে সে কল্যাণ থেকে একেবারে নিঃশেষ হয়ে যাওয়া আখেরাতেও একটা মানুষ কল্যাণ থেকে একেবারে নিঃশেষ হয়ে যাওয়া বঞ্চিত হয়ে যাওয়া যার দুনিয়া এবং আখেরাত উভয় দিকের কল্যাণ শেষ হয়ে যায় এমন একজন ব্যক্তি কে হতে পারে বলেন তো যার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ কোন ধরনের মানুষ এটা কাফের মুশরেক মুনাফেক এর দুনিয়ার কল্যাণও শেষ এর আখেরাতের কল্যাণও শেষ দুনিয়ার কল্যাণ কি শেষ হয়ে গেল আল্লাহ সুহান ওয়া আল্লাহ যারা ইমান হয়েছে ইমানের সাথে শিরিক করেনি সংমিশ্রণ ঘটায়নি তারা হচ্ছে দুনিয়াতে নিরাপত্তা প্রাপ্ত এবং তারা হেদায়েত প্রাপ্ত তাহলে যে কাফের যে মুশ্রিক যে মুনাফিক সে দুনিয়ায় হেদায়ত পাবে না হেদায়তের উপরে নেই এবং দুনিয়াতে সে নিরাপত্তা থেকেও বঞ্চিত নিরাপত্তা থেকে বঞ্চিত দুনিয়ায় ওর সম্মান থেকেও বঞ্চিত দুনিয়ায় ওর নিরাপত্তা থেকেও বঞ্চিত আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত কল্যাণগুলো আছে সেই কল্যাণগুলো থেকে সে বঞ্চিত মুমিনরা যেই যেই ফ্যাসিলিটিগুলোকে পাবে সেই সেই ফ্যাসিলিটি থেকে সে একেবারে চিরতরে বঞ্চিত চিরবঞ্চিত দুনিয়ার জীবনে আর আখেরাতের জীবনের কথা তো আর বলার অপেক্ষাই রাখে না এগুলো তার জন্য একদম নির্ধারিত দুনিয়ারটাও শেষ আল্লাহ রসুল সাল্লাম এই যে বিষয়টা একটা মানুষ সৃষ্টির মধ্যে তাকে উত্তম অবয়ব দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই মানুষটা কেন জান নামে যাবে এই মানুষটা কেন জান্নাতে যাবে না এই বিষয়টা তার কাছে সবসময় সামনে থাকতো যে মানুষ কি করে জান্নাতে চলে যায় মানুষ কি করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় মানুষ কি করে দুনিয়াতে সম্মানের জীবনের উপরে চলে অসম্মানের জীবনকে কি করে বর্জন করতে পারে এটাই ছিল তার কল্যাণ কামিকা এটাই ছিল তার কল্যাণ কামিকা তার কাছে খুব বেশি বোঝা মনে হতো মনে রাখতে হবে যে বাবা তার সন্তানের কল্যাণ কামনা করে বাবা তার সন্তানের কল্যাণ কামনা করে কিন্তু রসুল যেইভাবে উন্মতের কল্যাণ কামনা করেছেন ঠিক সেইভাবে করতে পারে ঠিক সেইভাবে করতে পারে না মা তার সন্তানের কল্যাণ কামনা করে কিন্তু রসুল যেভাবে কল্যাণ কামনা করেছেন সেইভাবে কল্যাণ কামনা করতে পারে না স্ত্রী তার স্বামীর কল্যাণ কামনা করে স্বামী তার স্ত্রীর কল্যাণ কামনা করে সন্তান তার পিতামাতার কল্যাণ কামনা করে নেতা তার নেত্রীদের কল্যাণ কামনা করে কর্মীদের কল্যাণ কামনা করে এক এক গ্রুপ আর এক গ্রুপের কল্যাণ কামনা করে ভাই ভাইয়ের কল্যাণ কামনা করে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যেভাবে কল্যাণ কামনা করেছেন ঠিক সেইভাবে কল্যাণ কামনা করতে রসুলের কল্যাণ চাওয়াটা ছিল সাল্লাম মানুষের উভয় জগতের কল্যাণ এবং পরিপূর্ণ কল্যাণ উভয় জগতের আলহামদুল্লাহ উভয় জগতের পরিপূর্ণ কল্যাণ কামনা করাটা ছিল তার কাজ উভয় জগতের এবং এই কল্যাণের মধ্যে কোনো ধরনের খাত ছিল না কোনো ধরনের কমতি ছিল না বাবা তার সন্তানের কল্যাণটা চায় কি দুনিয়াতে একটা ভালো চাকরি পাবে একটা ভালো বিজনেস ম্যাগনেট হবে এই হবে সেই হবে এতটুকু ওরা আখেরাত কোথায় যাচ্ছে তার কোনো খবরই নেই কোনো খবর নেই কিছু কিছু বাবা আছে যে আখেরাতের কল্যাণ যাচ্ছে দুনিয়ায় যে কিছু করে চলতে হবে তার খবর এক একজন এক এক দিকে চলে গেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে কল্যাণ কামিদা ছিল ওই কল্যাণ কামিতা ছিল অত্যন্ত ব্যাপক অত্যন্ত ব্যাপক অত্যন্ত ব্যাপক পুরো কোরআনুল করিম যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা দেখতে পাবো যে রসুল কিভাবে কল্যাণ কামনা করেছেন মানুষের জন্য হাদিসের বিশাল ভান্ডার যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখতে পাবো যে তার কল্যাণ কামিতা কেমন ছিল যেখানেই তিনি কোনো ধরনের অনিয়ম দেখতেন যেখানেই তিনি কোনো ধরনের উল্টোপাল্টা দেখতেন সেখানেই মানুষগুলোকে তিনি সাবধান করে দিতেন কেন এর মাধ্যমে তোমার উপরে এই সমস্যা আসতে পারে সেই সমস্যা আসতে পারে এই গজব আসতে পারে সেই গজব আসতে পারে এই বিষয়গুলোকে তো মানুষের সবচাইতে বড় অকল্যাণ হচ্ছে শিল্পের মাধ্যমে ঘটে থাকে সবচাইতে বড় অকল্যাণ কিসের মাধ্যমে এসে থাকে শিল্পের মাধ্যমে শিল্পের মাধ্যমে সবচাইতে বড় অকল্যাণ এসে থাকে মানুষের শিল্পের কারণে ব্যক্তি নিরাপত্তাহীন হয়ে পড়ে শিল্পের কারণে পরিবার নিরাপত্তাহীন হয়ে পড়ে শিল্পের কারণে সমাজ নিরাপত্তাহীন হয়ে পড়ে শিল্পের কারণে রাষ্ট্র নিরাপত্তাহীন হয়ে পড়ে শিল্পের কারণে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আজাব এবং গজব আসে শিল্পের কারণে অতীতের অনেক জাতিগুলোকে আল্লাহ সোহান ও তালা ইতিহাস থেকে একেবারে মুছে ফেলেছেন অতীতে অনেক জাতিকে আল্লাহ সুহান ও তালা জমিনের নিচে ধসিয়ে দিয়েছেন অতীতের অনেক জাতিকে আল্লাহ সুহান ও তালা বিভিন্ন ধরনের আজাব দিয়ে শেষ করে দিয়েছেন শিল্পের অপরাধের কারণে নিশ্চিন্ন হয়ে গিয়েছে অনেক জাতির ইতিহাস নিশ্চিন্ন হয়ে গিয়েছে খুঁজে পাওয়া যায়নি তাদের শুধু শিল্পের কারণে এই শিল্পের কারণে দুনিয়ার তার জীবনটা লাঞ্ছিত দুনিয়ার জীবনটা বঞ্চিত আর শিল্পের কারণে তার আখেরাতে জীবনও ক্ষতিগ্রস্ত আখেরাতে জীবনও তার ক্ষতিগ্রস্ত এটা হচ্ছে সবচাইতে বড় অকল্যাণ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের জীবনের শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে জীবনের প্রতিটা মুহূর্তে তিনি মানুষকে শুধু শিল্পের ব্যাপারে সাবধান করে গিয়েছেন শিল্পের ব্যাপারে শুরুর সাবধান লোক সকল এক আল্লাহর ইবাদত করো সত্য মাহবুদের ইবাদত করো অসত্য মাহবুদ গুলোকে বর্জন করো যদি বর্জন করতে পারো তাহলে তোমরা সফল হয়ে যাবে আরো কিভাবে তোমরা আরব এবং আজবের নেতৃত্ব পাবে খেলাফত পাবে তোমরা কর্তৃত্ব পাবে যারা তোমাদের উপরে আজকে প্রাধান্য বিস্তার করে চলছে তারা তোমাদের অধীনস্থ হয়ে যাবে তোমাদের অধীনস্থ হয়ে থাকবে তারা আজকে যারা তোমাদের উপরে জুলুম নির্যাতন করছে আগামী কালকে থেকে তারা তোমাদের উপরে জুলুম নির্যাতন করতে পারবে না সারা পৃথিবী তোমাদের পদা পদের নিচে চলে আসবে পায়ের নিচে চলে আসবে পৃথিবীর মানুষগুলো তোমাদেরকে ট্যাক্স দিয়ে বেঁচে থাকার চেষ্টা করবে এই করবে সেই করবে লম্বা ফিরিস্তি দিলেন লম্বা ফিরিস্তি দিলেন একটা মানুষ সেই প্রতিষ্ঠা করলে কি পাবে আল্লাহ রসুলামের এই প্রথম দাওয়াতটা শুনতে পারলেই বোঝা যায় যে সেই প্রতিষ্ঠা করলে কি পাবে এই যে যারা আজকে ক্ষমতায় যাওয়ার জন্য এত দৌড়ঝাঁপ করতেছে ওদের এত কষ্টই হতো না এত দৌড়ঝাঁপ করা যেত লাগতোই না যদি খালি আল্লাহ তাও ঈদের বাস্তবায়ন করত যদি খালি তাও ঈদের বাস্তবায়ন করত এত সমস্যার সৃষ্টি হতো না দেশে এত অরাজকতা সৃষ্টি হতো না যদি আল্লাহ তাও ঈদের বাস্তবায়ন করতো কর্মসূচি দিচ্ছেন আল্লাহ রসুলাম তুমি প্রেসিডেন্ট হতে চাও তুমি পৃথিবীর মালিকানা চাও তুমি কর্তৃত্ব চাও তুমি নেতৃত্ব চাও এটা চাও সেটা চাও তুমি মানুষের থেকে ট্যাক্স আদায় করতে চাও তুমি তোমারটাকে প্রাধান্য নিয়ে বাঁচতে চাও এই সেই যেটাই চাও তুমি তাও হিট প্রতিষ্ঠা করো এক আল্লাহর এবাদতকে প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালাও দেখো ওইগুলো অটোমেটিকলি তোমার কাছে চলে আসবে অটো সিস্টেমে চলে আসবে একদম অটোমেটিকলি বিলকুল প্রচেষ্টা চালান লাগবে না যে খেলাফত প্রতিষ্ঠা করো হুকুমত প্রতিষ্ঠা করো আর শাসন প্রতিষ্ঠা করো হ্যান পরিষ্ঠা করো ত্যান প্রতিষ্ঠা করো কিচ্ছু করা লাগবে না শুধু এইটা করে যাও দেখো আল্লাহ তালা তোমাকে ওই পর্যন্ত নিয়ে চলে যাবেন অটো সিস্টেমে তুমি বুঝতেও পারবা না যে তুমি ওখানে যাচ্ছ তার মানে যারা এটা করছে তাদের কাছে আল্লাহ এইদের জ্ঞান নেই যদি তাও এইদের জ্ঞান থাকতো তাহলে এই সহজ পথটাকে বেছে নিত এই সহজ পথটাকে কালই মানুষের কাছে দাস তাদিস করো মানুষকে গেলে আল্লাহ তাহিদ জানা দাও মানুষকে খালি আল্লাহ তাওহিদ জানা দাও দেখো আল্লাহ তালা তোমাকে কোথায় নিয়ে যায় মানুষকে খালি আল্লাহ তাওহিদের দিকে আহ্বান করতে থাকো দেখো আল্লাহ তালা তোমাকে কোথায় নিয়ে যায় কোথায় নিয়ে চলে যায় তুমি দেখো খালি যে আল্লাহ তালা তোমাকে কোথায় নিয়ে চলে যাবেন শুধু আল্লাহ তাওহিদ জানাতে থাকো মানুষকে তাওহিদের পথে অগ্রসর হওয়ার জন্য আবেদন জানাতে থাকো আহ্বান জানাতে থাকো আল্লাহ তাওহিদকে প্রতিষ্ঠা করো আল্লাহ তাওহিদের প্রতি অগ্রসর হও এটা জানাতে জানাতে মানুষ একটা পর্যায়ে গিয়ে অনেক উপরে চলে যেতে পারে সম্মানের সর্বোচ্চ শিখরে গিয়ে সে পৌঁছাতে পারে সম্মানের সর্বোচ্চ শিখরে সে পৌঁছাতে পারে এ হচ্ছে একক পথ পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করার একক পথ পৃথিবীতে ইসলামী খেলাপথ ইসলামী হুকুমত ইসলামী শাসন প্রতিষ্ঠা করার একক পথ একক একটা পথ এর বাইরে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার কোনো পথ পদ্ধতি এর বাইরে নেই আল্লাহ প্রদত্ত নেই মানুষেরটা আছে নেতা দিয়েছে একটা পথ কর্মীরা দিয়েছে আর একটা পথ হুজুর দিয়েছে এক পথ ইমাম দিয়েছে আর এক পথ সমাজের লোকেরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দিয়েছে আর একটা পথ আর একটা পথ এদেশের একটা প্রধান ইসলামী দল যারা তাদের সংবিধানে রেখেছিল যে আল্লাহ হচ্ছে সর্বময় সকল ক্ষমতার একমাত্র মালিক সর্বময় সকল ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাষ্ট্রের ক্ষমতারও একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সেই গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটা একটা বিশাল করুণা তত্ত্বাবধায়ক সরকার তাদের উপরে যে এই কথাটাকেও তারা মুছে ফেলতে বাধ্য হয়েছে কারণ বলছে যে আপনারা গণতান্ত্রিক দেশে বসবাস করে গণতন্ত্রের পক্ষে আন্দোলন করে আপনারা তো এই কথা বলতে পারেন না কারণ গণতন্ত্রের মূল বিষয়বস্তুতে রয়েছে জনগণ সকল ক্ষমতার উৎস মালিক অতএব জনগণের জন্য জনগণের ক্ষমতা জনগণের জন্যই জনগণের আইন জনগণের জন্যই জনগণের সব কিছু আপনারা এটা কেন রাখলেন এটাকে বাদ দিতে হবে না হলে নিবন্ধন বাতিল বা নিজ হাতে কত সুন্দর করে এটাকে কেটে দিল নিজ হাতে তারা তাদের সংবিধান থেকে এই কথাটাকে কেটে দিল যে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক এই কথাটা বাদ দিয়ে জনগণ সকল ক্ষমতার মালিক এই কথাটাকে লিখে দিল তারা আজকে আবার আন্দোলন করে বেড়াচ্ছে যে সংবিধানে বিসমিল্লাকে স্থাপন করো সংবিধানে আল্লাহর আইন আল্লাহর শাসন এবং আল্লাহর মালিকানা এই কথাগুলোকে আবার উপস্থাপন করা আবার লেখো কেন বাংলাদেশের সংবিধান থেকে কেন উঠিয়ে দেওয়া হলো ও যে নিজের সংবিধান থেকে নিজের হাতে কেটেছে জাতিকে বুঝতে দিতে চাচ্ছে কত কাটছাট করবেন কত কাটবেন কত কাটবে তো একক ব্যবস্থাপনা আল্লাহর পক্ষ থেকে একক কর্মসূচি একক কর্মসূচি মর্যাদা সর্বোচ্চ শিখরে পৌঁছাবার জন্য দুনিয়াতে এবং আখেরাতে দুনিয়াতে এবং আখেরাতে মর্যাদা সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য সকল প্রকার সুবিধা আল্লাহ প্রদত্ত সকল প্রকার সুবিধা ভোগ করার জন্য আল্লাহ প্রদত্ত সকল প্রকার কল্যাণ ভোগ করার জন্য একক কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে সেটা হচ্ছে শিল্পের সকলগুলো পথগুলোকে বন্ধ করে দাও আল্লাহ তাও এইদের পথগুলোকে ওপেন করতে থাকো খুলতে থাকো মানুষের কাছে বলতে থাকো পৌঁছাতে থাকো দেখো আল্লাহ সুহানো তারা তোমাকে কোথায় নিয়ে চলে যান দেখো কোথায় নিয়ে চলে যাবে ওইটাকে বন্ধ করো এটাকে খুলো ওইটাকে বন্ধ করো এটাকে খুলো ওইটা সম্পর্কে মানুষকে সাবধান করো এইটার সম্পর্কে মানুষকে উৎসাহিত করো সাবধান করো আর উৎসাহিত করো সাবধান করো আর উৎসাহিত করো দেখো আল্লাহ সুবাহান তারা তোমাকে এটা ছিল অম্মতের জন্য কল্যাণ কামনা তার পক্ষ থেকে কল্যাণ কামনা করেছেন একদম কল্যাণ কামনা করেছেন কারণ আমরা কোরআনুল করিম অধ্যয়ন করলে দেখতে পাই যে আল্লাহ সুহান অনেকগুলো জায়গাতে তিনি আদেশ করেছেন তিনি বলেছেন তাদেরকে হত্যা করো তাদেরকে হত্যা করো লাকুনা ফিতনা অকাতিলু মাত্তা লাকুনা পিতনা হত্যা করে দাও মানে মুশ্রিকরা হচ্ছে নিরাপত্তাহীন হয়ে পড়বে যখন আল্লাহ তহিদ প্রতিষ্ঠিত হয়ে যাবে মুশ্রিকরা নিরাপত্তাহীন হয়ে পড়বে তাদের কোনো নিরাপত্তা থাকবে না আর ইসলাম কবুল করবে আর না হলে একেবারে লাঞ্ছিত হয়ে পৃথিবীতে চলবে এটা ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম কর্তৃক মানুষের কল্যাণ কামনা করা অকল্যাণের পথ থেকে মানুষকে দূরে রাখা যারাই তাও যে দাওয়াত দিয়ে যাচ্ছে মনে রাখতে হবে যে এরা মানুষের কল্যাণ চায় এরা জাতিকে কল্যাণ পৌঁছাতে চাচ্ছে এরা জাতিকে অকল্যাণ থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে যে অকল্যাণ থেকে দূরে সরে থাকো কল্যাণের পথে অগ্রসর হও লেখক রাহিমাউল্লাহ মাঝামাঝি এই বিষয়টিকে কেন নিয়ে আসলেন কেন নিয়ে আসলেন এতক্ষণ পর্যন্ত আমাদের অনেকগুলো আলোচনা চলে গিয়েছে বিশটা একুশটা আলোচনা চলে গিয়েছে যে ব্যক্তি তাও ঈদ প্রতিষ্ঠা করবে সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে তাও ঈদ প্রতিষ্ঠার পথ পদ্ধতি যে ব্যক্তি শিরিক করবে সে বিনা হিসাবে জাহান নামে যাবে আর যে ব্যক্তি তাও ঈদ প্রতিষ্ঠা করবে সে যদি বিভিন্ন অপরাধও করে আসে এই অপরাধ করার কারণে যদি শুধু চিরিকটুকু না থাকে আল্লাহ তালা তাকে বিশাল মার্জনা দিয়ে ক্ষমা করে দিবেন বিশাল মাগফেরাত মার্জনা দিয়ে তাদেরকে ক্ষমা করে দিবেন এরপরে শিরিক হয় কোন কোন পথ দিয়ে কোন কোন পথ দিয়ে ওসিলার পথ দিয়ে একটা শিরিক তারপরে মান্যতের পথ দিয়ে আরেকটা শিরিক গায়রুল্লাহর এবাদতের মাধ্যমে আরেকটা শিরিক গায়রুল্লাহ নামে কোরবানি করার মাধ্যমে আরেকটা শিরিক এইভাবে শিরকের একটা একটা একটা একটা করে বর্ণনা দিয়ে এসেছেন আর প্রত্যেকটাই এসেছে আল্লাহর কালাম এবং রসুল ইসলামের সহিসুন্না থেকে আল্লাহর কালাম এবং রসুল ইসলামের সহিসুন্না থেকে যে তোমাদের অকল্যাণের পথ হচ্ছে শিল্পের পথ এটাকে বর্জন করো এটাকে বর্জন করো এটাকে বর্জন করো আল্লাহ তাওহিদকে গ্রহণ করো মাঝখানে এসে রসুল ইসলামের যে কার্যক্রমটা এটা একটুখানি বুঝিয়ে দেওয়া হচ্ছে এর মাঝে অনেকগুলো হাদিস চলে এসেছে কবরকে কেন্দ্র করে কবর অবস্থিত মসজিদ মসজিদের ভিতরে কবর মসজিদের কম্পাউন্ডের ভিতরে কবর তারপরে মসজিদের সামনে কবর কবরে গেলে কি হয় কবরে যাওয়ার পদ্ধতি কি কেন কবরস্থানে কবর জিয়ারত করতে যাবে কারা কবর জিয়ারত করতে যাবে না কবরকে কোন পথ পদ্ধতিতে রাখবে কবরে আলো জ্বালাবে কি জ্বালাবে না কবরের কি অবস্থা থাকবে এই সব বর্ণনাগুলোকে দিয়ে এসেছেন দিয়ে আসার পরে এইখানটায় ছোট্ট করে রসুলামের এই কাহিনীটা কেন নিয়ে আসতেছেন বিষয়বস্তু হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে এই কবরের মাধ্যমে শির বিদাতের সয়লাভ ঘটেছিল শিরিক বিদাতের সয়লাভ ঘটেছিল এই পৃথিবীতে কবরের মাধ্যমেই এবং এখন পর্যন্ত শিরিক বিদাতটা টিকে আছে কবরকে কেন্দ্র করেই কবর মাজার মূর্তিগুলোকে কেন্দ্র করেই এখন পর্যন্ত শিখ বিরাজগুলো টিকে আছে এই বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য যে কেন এই বিষয়টা কেন এমনটা হচ্ছে যে রসুল আসলাম কেন এই বিষয়টা নিষেধ করছেন কারণ ওর মধ্যে তোমাদের অকল্যাণ রয়েছে রসুল আসলাম তোমাদের অকল্যাণ চান না ওটা বর্জনের মাধ্যমে তোমাদের কল্যাণ রয়েছে তিনি তোমাদের কল্যাণ কামনা করেন তাও সেই যে সকল প্রকার পথকে উন্মোচন করে দেওয়া এবং শিরকে সকল প্রকার পথ থেকে মানুষকে বিরত থাকার জন্য সে পথগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে উন্মতের জন্য সবচাইতে বড় কল্যাণ কামনা সবচাইতে বড় কল্যাণ কামনা আপনি একটা লোকের চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন এটাও কল্যাণ একজনের ব্যবসার জন্য ব্যবস্থা করে দিতে পারবেন এটাও কল্যাণ রুজি রোজগারের ব্যবস্থা করে দিতে পারবেন এটাও কল্যাণ আপনি মানুষের বাড়ি ঘরের ব্যবস্থা করে দিতে পারবেন এটাও কল্যাণ কিন্তু একটা লোককে তাও পথে আহ্বান করে তাকে তাও দিকে অগ্রসর করার মধ্যে যে কল্যাণটুকু আছে এই কল্যাণ আর ওই কল্যাণ আকাশ পাতাল পরিমাণ আকাশ পাতাল পরিমাণ পার্থক্য অসংখ্য দূরত্ব এর মধ্যে রয়েছে তাই আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের পরিচয় আল্লাহ সুবাহান হুয়া দিচ্ছেন এই আয়াতে লাকাদ মিন আনফুসিকুম আজিজুন আলাইহি আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম লাকাদ জাআকুম এসেছে তোমাদের কাছে তোমাদের কাছে এসেছে রসুল একজন রসুল কোথেকে এসেছে তোমাদের মধ্যবর্তী তোমাদের মধ্যকার মানুষের থেকে তোমাদের গোত্র থেকে এসেছে তোমাদের গোত্র থেকেই তোমাদের জন্য একজন রসুলকে আল্লাহ তালা পাঠিয়েছেন একজন রসুল এসেছে তোমাদের মধ্য থেকে তোমাদের কাবিলা তোমাদের গোত্রে তোমাদের তোমাদের বংশের তোমাদের ভাষা তোমাদের বর্ণের একজন রসুল এসেছে আজিজুন আলাইহিমা আনিকতুম তোমাদের অকল্যাণগুলো তার কাছে খুব ভারী বোঝা মনে হয় আজিজ অনেক ভারী অনেক ভারী মনে হয় তোমাদের অকল্যাণগুলো হারিসুন আলাইকুম বিল মুমিনিন রউফুর রহিম এবং হারিসুন আলাইকুম বিল মুমিনিন রউফুর রহিম এবং তিনি মুমিনদের জন্য অত্যন্ত স্নেহশীল দয়ালু এবং মুমিনদের কল্যাণের জন্য তিনি সবসময় কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী তিনি মুমিনদের হিতাকাঙ্ক্ষী তিনি যারা ইমান নিয়ে চলে আসতেছে ইমানের মাধ্যমে তাদের হিতাকাঙ্ক্ষী তিনি ইমানের মাধ্যমে তিনি তাদের কল্যাণ কামনা করেন কল্যাণ চান এবং মুমিনদের প্রতি তিনি অত্যন্ত দয়াদ্র অত্যন্ত স্নেহশীল অত্যন্ত স্নেহশীল ঠিক একই সিফাত হবে যারা রসুলের মতো করে মানুষকে আল্লাহ তাহিদের পথে আহ্বান করবে যেমন সাহাবিরা তারাও ছিলেন অত্যন্ত দয়াদ্র তারাও ছিলেন মানুষের জন্য কল্যাণকামী কল্যাণ কামনা করতে করতে করতে করতে সেই আরব থেকে চলে আসলেন ভারত ভূখণ্ড পর্যন্ত ভারত ভূখণ্ড পর্যন্ত চলে আসলেন আল্লাহ তাও এইদের দাওয়াত নিয়ে আল্লাহ তাও এইদের দাওয়াত নিয়ে তো এ হচ্ছে কল্যাণ কামনা করা মানুষের জন্য আল্লাহ রসুল সাল্লাম এসেছিলেন তাদেরই গোত্র থেকে তাদেরই অঞ্চলের এবং তাদেরই বংশের একজন মানুষ এর অর্থ কি অর্থ হচ্ছে যে তোমাদের বংশের মানুষ তোমাদের পরিবারের মানুষ তোমাদের গোত্রের মানুষ তোমাদের অঞ্চলের মানুষ তোমাদের ভাষার মানুষ এই লোকটিকে তো তোমরা চেনো এই লোকটিকে তো তোমরা জানো এ তো তোমাদের মাঝেই বড় হয়ে উঠেছে ছোট থেকে নিয়ে তোমরা তো এর পরিচয় জানো একে তো তোমরা চেনো এর অবস্থান তো তোমরা জানো এর চরিত্র তো তোমরা জানো জানা বোঝার পরেও তোমরা কেন তার পিছনে এইভাবে ডিস্টার্ব করছো তার পিছনে কেন এইভাবে তোমরা শত্রুতা করছো আল্লাহ রসুলাম যখন তাওয়াহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন এক শ্রেণীর মানুষ তার সম্প্রদায়ের মধ্যে হতে তারা শত্রুতা শুরু করে দিল না বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া শুরু করে দিল না কেন আল্লাহ তারা তাই বোঝাচ্ছেন এটা তোমাদের মধ্যে হতে জাফর ইবনে আবু তাহলে আল্লাহ আনু আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের দাওয়াত যখন পেলেন পাওয়ার পরে তিনি মুসলিম হয়ে গেলেন মুসলিম হয়ে যাওয়ার পরে যখন তাদের উপরে এবং অন্যান্য মুসলিমদের উপরে মক্কার মুসিদদের জুলুম নির্যাতন চলছে তখন তারা চলে গেলেন হিজরত করে শাম দেশে সিরিয়াতে হিজরত করে চলে গেলেন সিরিয়াতে সেই সময় বাচ্চা ছিল নাজ্জাসি এই নাজ্জাসির কাছে মক্কার মুশ্রিকদের নেতা হয়ে আবু সুফিয়ান গেলেন তিনি তখনও মুসলিম হননি আবু সুফিয়ান গেলেন আবু সুফিয়ান যাওয়ার পরে নাজ্জাসির কাছে আবেদন জানালেন যে এরা হচ্ছে আমাদের সম্প্রদায়ের বিদ্রোহী লোক এরা আমাদের ওখান থেকে চলে এসেছে আপনার এখানে এরা ফিতনা ফাঁসার সৃষ্টি করছে এরা বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়েছে এই করেছে সেই করেছে অতএব এদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেন আমরা এদেরকে নিয়ে যেতে চাই বাদশাহ তিনি ছিলেন ন্যায়পরায়ণ তিনি তাদেরকে উভয়কে ডাকলেন উভয় গ্রুপকে ডেকে বাদশাহ বক্তব্য শুনতে চাইলেন বক্তব্য যখন শুনতে চাইলেন মুসলিমদের প্রতিনিধিত্ব করলেন জাফর ইবনে আবু তালেব রবি আল্লাহ তিনি দাঁড়িয়ে বাদশার সামনে বলছেন যে বাদশাহ আমরা হচ্ছে অমুক অমুক অমুক অমুক অমুক আমরা আরবের অমুক গোষ্ঠীর অমুক গোষ্ঠীর এই ভাষার এই অবস্থানের আমরা ছিলাম জাহিলিয়াতের চরম অন্ধকারে আমরা মানবতা বলতে কিছুই বুঝতাম না আমরা আমাদের শিশু সন্তান কন্যা সন্তানগুলোকে মাটির নিচে জীবন্ত অবস্থায় চাপা দিতাম আমরা মানুষের রক্ত ঝরাতাম আমরা বিভিন্নভাবে অন্যায়ভাবে মানুষের মাল সম্পদগুলোকে গ্রাস করতাম মানুষের সম্মান বলতে কোনো কিছুই আমরা বুঝতাম না আমরা নিজ হাতে মূর্তি তৈরি করে সেই মূর্তির কাছেই আমরা আবার আরাধনা করতাম সেই মূর্তির জন্য আমরা আবার বিভিন্ন ধরনের এবাদত বন্দিগি করতাম আমরা নবী রসুলদেরকে মিথ্যা প্রতিপন্ন করতাম আমাদের মধ্যে শত শত বছরের দাঙ্গা হাঙ্গামা বিদ্রোহ এগুলো সব চলে আসতেছিল আমরা জাহিরিয়াতে চরম অন্ধকারের মধ্যে বসবাস করছিলাম এমনই একটা সময় আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একজন হিতাকাঙ্ক্ষী আসলেন যার নাম হচ্ছে মোহাম্মদ যিনি আমাদের গোত্রের মানুষ যার বংশকে আমরা চিনি যার চাল চলনকে আমরা চিনি যার আখলাককে আমরা জানি যার সব কিছুকে আমরা জানি সব কিছুকে আমরা জানি যার প্রবেশ করা যার বের হওয়া যার অবস্থান গ্রহণ করা যার সার্বিক জীবন যাপনকে আমরা চিনি এবং জানি অতীতে তিনি কোনোদিন আমাদের সাথে কখনো কোনো মিথ্যে কথা বলেননি অতীতে তার চরিত্রের উপরে কোনো ধরনের কালিমা লেপন হয়নি তিনি একজন মানুষ এই মানুষটি আমাদের জন্য কল্যাণ কামনা করলেন কল্যাণ কামনা করে তিনি আমাদেরকে এই সমস্ত অপরাধ থেকে বিরত থাকতে বললেন আমাদেরকে অসংখ্য মাহবুদের এবাদত করা থেকে বিরত থেকে এক আল্লাহর এবাদত করার জন্য আহ্বান করলেন বাদশাহ আমরা তার আহ্বানে সাড়া দিয়েছি যেই ব্যক্তির আহ্বানে সাড়া দিয়েছি তিনি অতীতের সবগুলো কিতাবকে সত্যায়ন করেন যিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন তিনি অতীতের সব নবী রসুলদেরকে সত্যায়ন করেন যিনি ইসা আলাই সালাত ও সালামের ব্যাপারে আল্লাহ পক্ষ থেকে আসা বিধান দিয়ে এই এই বলেন যে এইটা হচ্ছে আল্লাহ একজন বান্দা আল্লাহর একজন দাস আল্লাহর একজন গোলাম এবং তার রসুল তিনি অতীতের সব কিছুকে এই এই করেন এই কথা যখন শুনছেন বাদশাহ নাজ্জাসি টক টক করে চোখ দিয়ে পানি পড়ছে তার কারণ তিনিও খুঁজে বেড়াচ্ছিলেন এমন একজন আহ্বানকারী টক টক করে পানি পড়ছে তার তার চোখ দিয়ে জাফর ইবিন আবু তালেব রাজি আল্লাহ আনু আল্লাহ রসুলামের বর্ণনা দিলেন যে আমরা তার বংশ পরিচয় চিনি আমরা তার স্বভাব চরিত্র চিনি আমরা তার আখলাক জানি আমরা তার প্রবেশ করা এবং বের হয়ে যাওয়া জানি আমরা তার সামাজিক অবস্থানটাকে জানি আমরা তার চরিত্র সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত আছি সে কোনোদিন মিথ্যে কথা বলেনি কারো আমানতের কেয়ানত করেনি এবং মানুষের এই মানবতা বিরোধী কাজ তার কাছে অত্যন্ত দুর্বিষহ মনে হয় অত্যন্ত কঠিন মনে হয় খুব ভারী বোঝা মনে হয় সে সে আমাদেরকে এইভাবে আহ্বান জানিয়েছে আমরা তার আহ্বানে সাড়া দিয়ে আজকে মানুষ রূপে পতিত হয়েছি আমরা তার আহ্বানে সাড়া দেওয়ার কারণেই আমাদের গোত্রের লোকগুলো আজকে তার শত্রু হয়ে গিয়েছে আমাদের শত্রু হয়ে গিয়েছে আমাদেরকে আমাদের এলাকা থেকে বের করেছে আমরা তাদের অত্যাচার সহ্য করতে না পেরে এখানে চলে এসেছি এরপরে বাদশাহ নাজ্জাসি ফ্লোর দিলেন আবু সুফিয়ানকে রাজি আল্লাহ পরে ইসলাম কবুল করেছিলেন তাকে ফ্লোর দিলেন জিজ্ঞেস করছেন বিষয়বস্তু কি ঠিক এগুলো কি এরকম এরকম সত্য তিনি কি তোমাদের সাথে সত্য আচরণ করেন হ্যাঁ সত্য আচরণ করেছেন তিনি কি তোমাদের সাথে ভালো আচরণ করেন হ্যাঁ ভালো আচরণ করেছেন তিনি কি তোমাদের আমানতের খেয়ানত করেন না তিনি আমাদের আমানতের খেয়ানত করেন না তিনি কি তোমাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করেন না বহু ইলাহের দিকে আহ্বান করেন বলছে এইভাবে এইভাবে করেন তোমরা কি তাকে চিনো হ্যাঁ চিনি অতীতে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেছেন না কোনোদিন মিথ্যা কথা বলেননি এই লোকটা যা যা বললো এগুলো কি ঠিক বলছে হ্যাঁ এগুলো এগুলো ঠিক যা যা বলেছে এগুলো হচ্ছে ঠিক এই অবস্থাতে আবু সুফিয়ান নিজে দাঁড়িয়ে বলল যে আমি যদি এই আশঙ্কা না করতাম পরবর্তী প্রজন্ম আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে আমাকে মিথ্যুক বলে ডাকবে তাহলে আজকে আমি এই মুসলিমদের বিরুদ্ধে মিথ্যে কথা বলতাম কিন্তু আমার বিবেক আমাকে বাধা দিল মিথ্যে কথা বলাতে তিনি মিথ্যে কথা বললেন না সত্য সত্য বললেন বাদশাহ মুসলিমদেরকে বলছেন তোমাদের যতদিন মনে চায় এখানে থাকো আর কুরাইশ নেতা আবু সুফিয়ানকে বলছেন যে তুমি চলে যাও এদেরকে তোমার হাতে দেওয়া হবে না দেখেছেন নিরাপত্তা কি জিনিস তাওহিদের মাধ্যমে নিরাপত্তা কি জিনিস ভিন্ন রাষ্ট্র এই তাওহিদ পন্থীদেরকে নিরাপত্তা দিবে হতে পারে সেটা মুসলিম রাষ্ট্র হতে পারে সেটা অমুসলিম রাষ্ট্র দিবে এলাকা থেকে বের করে দিবে কিন্তু আল্লাহর জমিন হচ্ছে প্রশস্ত এই প্রশস্ত জমিনে আল্লাহ তারা আরেক জায়গায় সম্মানের সাথে তাদেরকে বসবাস করাবেন আল্লাহ তাওহিদের পথে আহ্বান করতে করতে করতে করতে মক্কার জমিন মুসলিমদের জন্য এবং আল্লাহ রসুলের জন্য সংকুচিত হয়ে আসলো সংকুচিত হয়ে আসলো তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছেন বাইতুল্লাহকে সম্বোধন করে বলছেন হে কাবা তোমার অধিবাসীরা আজকে আমাকে আর এখানে থাকতে দিল না আমার জন্য সংকোচন করে দিল জমিনকে এখান থেকে বের হয়ে চলে যাচ্ছেন পাশাপাশি মদিনাতে তাদেরকে অভ্যর্থনা জানাবার জন্য সেখানকার সকল শ্রেণীর মানুষগুলো রাস্তায় এসে জমায়েত করছেন যে চলে আসেন আমাদের কাছে এক জায়গা থেকে বের হয়ে যাবে আল্লাহ তালা তাদেরকে আরেক জায়গায় সম্মান দান করবেন সম্মান দান করবেন এক জায়গা থেকে বেরোবে আরেক জায়গায় সম্মানের সাথে আল্লাহ তালা তাদেরকে অবস্থান দিবেন অতএব হীনমন্যতার কোনো কারণ নেই কোনো কারণ নেই হীনমন্যতার ঠিক একই বক্তব্য আবার দিলেন মুগিরা ইবনে শোবা আল্লাহ আনহু যখন মুসলিমদের কাছে আসলো পারস্য সম্রাট কায়সার পিসরার প্রতিনিধি ইসলাম সম্পর্কে জানার জন্য মুসলিমদের সম্পর্কে জানার জন্য রসুল সম্পর্কে জানার জন্য একই ধরনের বক্তব্য পেশ করলেন মুগিরা ইবনে সহবা রবি আল্লাহ যে আমরা এই এই এই এই ছিলাম আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করেছেন এই ব্যক্তির মাধ্যমে আমরা এই এই এই এই পেয়েছি এই পুরো বর্ণনাটিকে তিনি দিলেন এই পারস্য সম্রাটের দুধ বাদশার কাছে গিয়ে বলছে যে এমন একটা অবস্থান দেখেছি আজকে আমরা আমি এমন একটা অবস্থান দেখে এসেছি মুসলিমদেরকে যা অবশ্যই পারস্য সম্রাটকে পর্যন্ত হার মানাবে পারস্য সম্রাটের ক্ষমতা ক্ষমতার দবদবানি তাদের সহ্য বীর্য সব আমরা দেখেছি কিন্তু মুহাম্মদের আনুগত্য যেভাবে করতে দেখেছি তার অনুসারীদেরকে তাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এই বক্তব্য গিয়ে তিনি পেশ করলেন তাদেরকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না পারস্য সম্রাটের আনুগত্য করতেও দেখেছি মোহাম্মদের অনুসারীরা তাকে সেজদা করে না পারস্য সম্রাটের আনুগত্যকারী অনুসরণকারীরা তাকে সেজদা করে কিন্তু মোহাম্মদকে যেভাবে আনুগত্য করতে দেখেছি যেভাবে ভক্তি শ্রদ্ধা পেশ করতে দেখেছি তার সামনে যেভাবে তাকে মেনে নিতে দেখেছি এইভাবে তাদেরকে কেউ আটকে রাখতে পারবে না আর হলেও তাই কিছুদিনের মাথায় সেই রাজত্ব ভেঙে চড়ে খান খান হয়ে গেল মুসলিমদের শাসন প্রতিষ্ঠিত হলো সেখানে বিষয়বস্তু ছিল কয়টা একটা সেটা কি আল্লাহ তালা আল্লাহ তৌফিক এর চাইতে বড় কল্যাণ পৃথিবীতে এর চাইতে বড় কল্যাণ পৃথিবীতে মানুষের জন্য আর কিছুই নেই আর কিচ্ছু নেই এর চাইতে বড় কল্যাণ মানুষের জন্য পৃথিবীতে আল্লাহ সুহান ও তারা বলছেন সুরাল ইমরান আয়াত লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ফীহিম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু দালালিম মুবিন লাকাদ মান্নাল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন মুমিনদের উপরে অবশ্যই আল্লাহ তালা অনুগ্রহ করেছেন দয়া করেছেন মুমিনদের উপরে যখন তিনি তাদের মধ্য হতে তাদের জন্য একজনকে রসুল করে পাঠিয়েছেন একজনকে রসুল করে যখন তাদের মধ্য হতেই তাদেরই সন্তান তাদেরই সম্প্রদায়ের লোক তাদেরই গোষ্ঠীর লোক তাদের মধ্য হতে তাদের জন্য একজনকে রসুল করে পাঠিয়েছেন এই রসুল করে পাঠানোটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় অনুগ্রহ মক্কাবাসীদের জন্য মদিনাবাসীদের জন্য আমরা যারা ইসলাম কবুল করেছি এবং যারা এখন পর্যন্ত ইসলাম কবুল করেনি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় অনুগ্রহ হচ্ছে তিনি রসুলকে পাঠিয়েছিলেন রসুলকে পাঠিয়েছিলেন কি করবে রসুল এই অনুগ্রহ অনুগ্রহ যে আল্লাহ সুহানু তালা করেছেন এবং তিনি যে মানুষের জন্য কল্যাণ কামনা করছেন এই কল্যাণ কামনার পথটা কি আলাইহিম আয়াতিহি তিনি তাদের উপরে আল্লাহর আয়াতগুলোকে পড়ে পড়ে শোনাবেন বুঝিয়ে বুঝিয়ে দিবেন আল্লাহর আয়াতগুলোকে ওয়াইজাকিহিম এবং এই আয়াতের মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করবেন আয়াতের মাধ্যমে আল্লাহর কোরআনের মাধ্যমে জাতিকে কি করবেন পরিশুদ্ধ করবেন জাতিকে পরিশুদ্ধ আল্লাহর কিতাব ছাড়া অন্য কোনো কিতাব দিয়ে হতে পারে না কোনোদিন ফাজাইল আমল দিয়ে জাতির পরিশুদ্ধ হবে না একশো ছাব্বিশ কেন চরমনায় পীরের কিতাব দিয়ে কোনোদিন জাতির পরিশুদ্ধ হবে না এজন্য দেখবেন যারা এই গ্রুপগুলোর মধ্যে আছে তাদের লেবাসের পরিবর্তন হয় উপরের এই বাহ্যিক চেহারার পরিবর্তন হয় ওদের অন্তরগুলোর পরিবর্তন হয় না যেটা সুদখোর সেটা সুদ খেতেই থাকে যেটা জুয়াখোর সেটা জুয়া খেতেই থাকে যে যে পথে ছিল সেই সেই পথেই থেকে যায় যে মানুষের জমিনের আইল ফেলতো ওই আইল ফেলতেই থাকে যেটা মুশ্রিক শিরিক করতো সে আরো বেশি করে শিরিক করতে থাকে যে পীরের পূজা করতো বুজুর্গের পূজা করতো আরো বেশি পূজা করতে থাকে ওই পথে ওরা বেশি করে যেতে থাকে ওই পথে ওরা বেশি করে যেতে থাকে শুধুমাত্র এই পাঞ্জাবি পায়জামা আর একটা পাগড়ির পরিবর্তন হয় এটা আর কোনো পরিবর্তন হয় না জাতিকে পরিশুদ্ধ করতে হলে পরিপূর্ণ পরিশুদ্ধ যদি কেউ চায় অবশ্যই কোরআন দিয়ে পরিশুদ্ধ করতে হবে কোরআন হচ্ছে জাতিকে পরিশুদ্ধ করার একমাত্র কিতাব একমাত্র কিতাব ওগুলো দিয়ে কোনোদিন হবে না কোনোদিন সম্ভব না ঘুষখোর আজীবন ঘুষ খেয়ে যাচ্ছে বছর একটা চিল্লা দিচ্ছে ওর ঘুষ হালাল ওর ঘুষ হালাল আজীবন আকাম কুকাম করছে মানুষের জমি প্লট দখল করে খাচ্ছে এই করছে সেই করছে বছরে তিন দিন গিয়ে পিস সাহেবের ওইখানে গিয়ে থেকে আসবে তিন দিনে বার্ষিক মাহফিল করবে আর ওইখানে গিয়ে কিছু নজর মান্য পেশ করে চলে আসবে ও সারা জীবনে সব গুণা সব করে যাচ্ছে সব করে যাচ্ছে না পরিশুদ্ধ হয়নি কোরআন দিয়ে পরিশুদ্ধ করতে হবে কোরআন দিয়ে পরিশুদ্ধ করতে হবে কোরআন পাঠের কোনো বিকল্প নেই কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে পড়েছিলে তুমি পড়েছিলে তুমি পড়েছিলে তুমি যারা পড়ার বিপরীত কথা বলে যে পড়ে কি হবে শুধু শোনো শোনো শোনো শোনো ওর খবর আছে কবরে যাওয়ার পরে সমস্যা আছে বিশাল খবর আছে কবরে প্রশ্নের উত্তরই দিতে পারবে না বলে হ্যাঁ শুনছি শুনছি শুনছি অমুকে বলছে জাকির নায়ক বলছে ওই শেখ মতিউর রহমান বলছে মতিউর রহমান ভাই বলেছে আব্দুল রাজ্জাক সাহেব বলেছে আব্দুল নূর ভাই বলেছে অমুক আলেম বলেছে বলেছে বলেছে শুনেছি শুনেছি এই শোনা কথার উত্তর আসবে কাফেরদের মুখ থেকে যারা কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে না ফেরেস্তা জিজ্ঞেস করবে তোমার রব কে তোমার দিন কে এই কি ওই কি সে কি বলছে আমি তো জানি না বলছে কেন বলছে আমি মানুষকে শুনতাম যে মানুষের কথা বলতো আর যারা উত্তর দিতে পারবে তাদেরকে জিজ্ঞেস করা হবে যে তুমি কিভাবে জানলে বলে আমরা কিতাবে পড়েছিলাম আল্লাহর কিতাবে পড়ার কোনো বিকল্প নেই আল্লাহর কিতাবে পড়েছিলাম তাই আর উত্তর দিতে পারছি আর ও বলবে মানুষের মুখে শুনেছিলাম তাই আজকে কোনো উত্তর দিতে পারলাম না কোনো উত্তর দিতে পারলাম না পড়ার কোনো বিকল্প নেই ভাঙাচুরা পড়তে পারেন সরেয়া ময়াকার ও আমার এটা পড়তে যদি আপনার দুই দিন লাগে তাও দুই দিন লাগান আলহামদুলিল্লাহ রব্বির আলমেন এটা পড়তে যদি আপনার তিন দিন লাগে এই শব্দটুকু তিন দিন লাগান তারপরেও পড়েন তারপরেও পড়েন ভেঙে ভেঙে ভেঙে ভেঙে হলেও পড়েন সাহাবিরা ভেঙে ভেঙে ভেঙে ভেঙেও পড়তেন এমনও নজির রয়েছে বুড়ো হয়ে ইসলাম কবুল করেছে পড়তে জানা না কিছুই জানা না তারপরে পড়াশোনা শুরু করেছে আস্তে আস্তে একটু একটু করে পড়ছে পড়তে পড়তে মারা গিয়েছে রসুলাম বলছেন যে ব্যক্তি এলেম অর্জনের পথে মারা যাবে সে শহীদের মর্যাদা লাভ করবে শহীদের মর্যাদা লাভ করবে মুসলিমের হাদিস সহি মুসলিমের হাদিস এলেম অর্জনের পথে যে ব্যক্তি মারা যাবে সে শাহাদাত লাভ করবে শহীদের মর্যাদা লাভ করবে চারটিখানি বিষয় নয় পড়তে দেয় না পড়তে দেয় না খালি শোনো শোনো শোনো শোনো শোনো শুনবেন আর আমল করবেন ও পথভ্রষ্ট হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে কল্যাণ আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ যে তিনি তাদের মধ্যে হতে একজনকে রসুলকে পাঠিয়েছেন এতলু আলহিম আয়াত ওয়াইজাক্কিহিম যিনি আয়াতগুলোকে তেলাওয়াত করে করে তাদেরকে পরিশুদ্ধ করবেন ওই আল্লি আল্লিমুহুমুল কিতাব অল হেকমা এবং তিনি তালিম করবেন তিনি দাস দিবেন তিনি শিখাবেন আল্লাহর কিতাব এবং হেকমাত রসুলের হাদিস শিখাবেন ইতিপূর্বে তারা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল গোমরাহির মধ্যে ছিল দলালতের মধ্যে ছিল সেখান থেকে তাদেরকে আল্লাহ তালা অনুগ্রহ করে ফিরিয়ে নিয়ে এসেছেন এটা ছিল আল্লাহ নবী ইব্রাহিম আলহি সালাতামের দোয়া তিনি দোয়া করেছিলেন রব্বানা ওবাসিহিম রসুল মিনহুম বাইতুল্লাহ যখন তিনি পুরো সংস্কারের কাজ করলেন কাজ করার পরে আল্লাহর কাছে এই আমলটুকু কবুল হওয়ার জন্য দোয়া করছেন দোয়া করে বলছেন যে রব্বানা ওবাজফিহিম রসুল মিনহুম আল্লাহ তুমি তাদের মধ্যে হতে একজনকে রসুল করে পাঠাও এই ভূমিতে এই এলাকার মানুষের মধ্যে হতে একজনকে রসুল করে তুমি পাঠিও এই এলাকাতে যে কি করবে ইয়াতলু আলাইহিম আয়াতিহি আয়াতিকা যে তোমার আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবে আল্লিমহমুল কিতাব ওল ইকমা যে তোমার কিতাবকে শিখাবে এবং যে তোমার কিতাবের ব্যাখ্যা হাদিস শিখাবে ওই যে তোমার তাদেরকে পরিশুদ্ধ করবে ইন্না কান্তাল আজিজুল হাকিম আল্লাহ তুমি হচ্ছ আজিজ তুমি হচ্ছ হাকিম ইব্রাহিম আলহি সালাতামের দোয়া ছিল এটি যাতে করে আরব ভূখণ্ডেই একজন দায়ী চলে আসে একজন রসুল চলে আসে আল্লাহ সুহান ও তারা তাই মুমিনদের জন্য রসুল সাল্লাহামকে কল্যাণকামী হিসেবে কল্যাণকামী হিসাবে পাঠালেন মানুষের অকল্যাণ মানুষ শির্কের পথে ধাবিত হয়ে যাওয়া সেটা তার কাছে অত্যন্ত ভারী বোঝা মনে হতো পরের আয়াত আল্লাহ বলছেন ফাইন তাওয়াল্লাও রসুল যেই পথে আহ্বান করছে যদি তোমরা এই পথটিকে বর্জন করো মুখ ফিরিয়ে নিয়ে চলে যাও যদি তারা মুখ ফিরিয়ে নিয়ে চলে যায় যদি তারা তোমার আহ্বানে সাড়া না দেয় নবী তুমি বলে দাও হাসবি আল্লাহ তুমি সাড়া দাও চাই সাড়া না দাও তুমি এই গ্রহণ করো চাই না করো তুমি মুখ ফিরিয়ে চলে যাও তো যেতে পারো তুমি মনে রেখো হাসবি আল্লাহ এক আল্লাহ হচ্ছে আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই সত্য কোনো মাহবুদ তিনি ছাড়া নেই আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আমি তার উপরেই ভরসা করি এবং তার কাছে আমি প্রত্যাবর্তন করব মনে রেখো অহুয়া রব্বুল আরশিল আজিম তিনি হচ্ছেন মহান আরশের রব মহান আরশের একক রব হচ্ছেন তিনি আমি তার উপরেই ভরসা করি এই মাঝখান দিয়ে ছোট্ট একটা পরিচয় দিয়ে দেওয়া হলো আল্লাহ রসুল পরে আবার সেই হাদিসের দিকে ফিরে চলে আসলো কবর কবর কবর কারণ এটা বিশাল বেতনার রাস্তা কারণ এটা বিশাল একটা ক্ষতির রাস্তা বিশাল একটা অকল্যাণের রাস্তা অতীতে কয়েকটা অধ্যায় এই বিষয়টা কবর কবর নিয়ে আলোচনা আবার রসুলের একটুখানি পরিচয় দিয়ে যে রসুল হচ্ছে তোমাদের কল্যাণকামী বিশ্বাস কর তুমি বাপের কবরে গিয়ে শ্রদ্ধা করবে তুমি ভক্তির সাথেই করবে তুমি মহাব্বত নিয়েই করবে কিন্তু এটা তোমার জন্য অকল্যাণ তুমি বুজুর্গের কবরে গিয়ে মাথা ঠুকবে এটা তোমার জন্য অকল্যাণ তুমি কবরে ফুল চড়াবে এটা তোমার জন্য অকল্যাণ তুমি কবরে গিয়ে সেজদা করবে মান্যত করবে এটা তোমার জন্য অকল্যাণ তুমি কবরে গিয়ে ওসিলা ধরবে এটা তোমার জন্য অকল্যাণ বিশ্বাস করো অকল্যাণ মোহাম্মদ এসেছিল তোমাদেরকে কল্যাণ দেওয়ার জন্য কল্যাণ পৌঁছে দেওয়ার জন্য কল্যাণের প্রতি আহ্বান করার জন্য অতএব কবর থেকে বিরত থাকো আবার রসুলের আরেকটা কথা যে লাতা জালু বুয়ু তাকুম কুবোরা দেখো তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না কবরস্থানে পরিণত করো না তোমার বাড়ির চৌহাদ্দির ভিতরে কবরগুলোকে দিও না এই জন্য ইসলামে এটা নিরুৎসাহিত করা হয়েছে খন্ড খন্ড কবর এইখানে একটা কবর ওইখানে বিশেষ করে গ্রাম দেশে দেখা যায় রাস্তার পাশে কবর বাড়ির পাশে কবর ঘরের মেন গেটের সামনে কবর এইগুলো দিয়েই যে মাজার পূজাগুলোর সৃষ্টি হয়েছে রাস্তার মোড়ে একটা কবর দিয়ে রেখেছে বিশ বছর আগে কদিন পরে সরকার ওটাকে অ্যাকোয়ার করে নিয়ে চলে গেছে ওটা রাস্তার মধ্যে পড়ে গিয়েছে ব্যাস কবরটাকে সংরক্ষণ করতে হবে কারণ কবর হচ্ছে পবিত্র মাজারের সামনে হর্ন বাজাবেন না কবরে সাহিত্য ব্যক্তির খুব কষ্ট হয় ওনার আত্মায় কষ্ট লাগে পবিত্রতা রক্ষা করুন মাজারের ব্যাস কদিন পরে ওটাকে সরকার পাকা টাকা করে দিয়ে অথবা এলাকার নেতাকে তারা পাকা টাকা করে দিয়ে রেখে দিল কয়দিন পর থেকে ওখানে ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেল ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেল কয়েকদিন পরে যার একেবারে জজল্য প্রমাণ হচ্ছে এই গুলিস্তানের গোলাপ সার মাজার চাচল্য প্রমাণ ছোটবেলায় আমি শুধুমাত্র কবর দেখেছিলাম ওইখানটায় খালি কবর একেবারে মাটির একটা কবর এই কিছুদিন আগে আর একটা মাজার তৈরি হয়েছে এই যে মালিবাগ মোড়ের এইখানে মেন রোডের মধ্যে মৌচাক থেকে মালিবাগ যাওয়ার মেন রোডের মধ্যে দেখবেন ওই কবরটাকে আমি যখন মালিবাগের ছাত্র তখন ওইখানটা দেখেছি শুধুমাত্র এমনি মাটি রয়েছে কোনো কিছুই নেই শুধু মাটি খালি ওখানটা একটা ইয়ে রাখা আছে যেটা হচ্ছে একটা কবর একটা চিহ্ন ছিল শুধু মাটি ছিল এরকম মাটি কিছুদিন আগে ওখানে গিয়ে দেখলাম অলরেডি মাজার হয়ে গেছে মানুষ আসা যাওয়া শুরু করে দিচ্ছে প্রথমে মাটি তারপরে দিয়েছে একটু বেড়া তারপরে দিয়েছে একটু বাউন্ডারি এরপরে কবরটাকে পাকা করে দিয়েছে ওখানে একটা বটগাছ লাগে একটা লাল সালুটা নিয়ে দিয়েছে এখন গাছ মানুষজন যাতায়াত শুরু করছে ওখানে কি সাজানো কালু শাহ বুজলু শাহ কি সাজানো লাগিয়ে রেখেছে এই শাহের মাথা এভাবে খন্ড খন্ড কবর দেওয়া কি ইসলাম নিরুৎসাহিত করেছে না কবর হতে হবে সাধারণ কবর কবরস্থানে শিরিক থেকে মানুষ বাঁচতে পারে শিরিক থেকে মানুষ বাঁচতে পারে আর রসুল সাল্লাহামের কবরটাকে ঘরকে ঘরের ভিতরে দেওয়ার কারণ ছিল ভিন্ন কারণ সাধারণ কবরস্থানে দেওয়ার কারণে সারা পৃথিবীর সব মুসলিমরা ওইখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়বে যেটা রসুলের কবর ওইখানে তার কবর তো আল্লাহ বলছেন লাতে আলু বুয়ুতাকুম কবরা দেখো তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করতে চেও না পীর মুরিদদের ওসিয়ত থাকে যেখানে মরেছে সেখানে যেন কবর দেয় আর এই যে ঘরে ঘরে মাজার তৈরি হচ্ছে রাতের বেলায় পুরো ফাঁকা থাকে সকালবেলায় উঠে থাকে মাজার একটু পরে সাইনবোর্ড লাগা দেয় গাইবি মাজার উঠছে গাইবি মাজার উঠছে রাত্রেবেলায় বানায় সকালবেলায় বলে গাইবি মাজার উঠছে নতুন করে এর প্রমাণ হচ্ছে এখানে আমাদের এক ভাই আছে সেলিম ভাই ও এক মাজারের খাদেম ছিল মাজারের খাদেম ছিল ওর এলাকা কুমিল্লাতে কুমিল্লাতে ও এর আগে একসময় নেতা গোছের মানুষ ছিল দুষ্টমি বান্ধবী করতো হঠাৎ করে এক রাতে দেখে যে পাশের বাড়িতেই দুইটা তিনটা ঘর পরে এক রাতে দেখে যে ওখানে কবর টবর তৈরি হচ্ছে এই সেই ব্যাপার কি এরপর দেখে মানুষজন আসা শুরু হয়েছে ঘটনা কি ওরা গিয়ে ওইখানে আক্রমণ করে বসেছে যে তোর এখানে যা কামাই হয় অর্ধেক দিনের মতো এদের সাথে প্রথমে পাল্টা পাল্টি আক্রমণ পেরে উঠতে পারতেছে না তখন গিয়ে একে বলছে বাবা তোরা ডিস্টার্ব করিস না ফিফটি পার্সেন্ট আমাদের ফিফটি পার্সেন্ট তোদের মানুষকে বলছে গায়েবী কবর ও পরে খবর টবর নিয়ে বলছে যে ওরা মা বেটা দুইজনে মিলে দুই সপ্তাহ যাবত করতে করতে করতে করতে হঠাৎ করে রাত্রেবেলা একদিন ব্যাস ইট বালু সিমেন্টের একেবারে পাকা টাকা করে দিয়ে উঠিয়ে দিয়েছে গায়েবি খবর ওইখানে খাজা একজনকে বসিয়েছে পিচ্ছি একটা ছেলে একটু বরবর ডাকে বাবা বাবা বলে ডাকে আর এরা যায় এরাও গিয়ে বলে কিরে তোর বাপের খবর কি এই সে মানুষজন আসতেছে কেউ পানি পোড়া নিতে কেউ এই পোড়া নিতে কাউকে থু দেয় কাউকে মাটি দেয় কবরের মাটি কাউকে বলে এখানে সেজদা দেয় এই কর সেই কর এই লোক আলহামদুলিল্লাহ তলা করে ফিরে এসেছে তো এ হচ্ছে অবস্থা গাইবি কবর রসলাম নিষেধ করেছে লাতা জালু বুইওতা কুম কুবোরা আমাদের দেশ হচ্ছে এর একেবারে স্পষ্ট প্রমাণ ঘরে ঘরে কবর ঘরে ঘরে কবর এলাকায় এলাকায় মাজার ভরে গিয়েছে তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না অন্য আর এক হাদিসে আছে আল্লাহ রসুলাম বলছেন যে তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না সেখানে তোমরা সালাত আদায় করো আর হাদিসে এসছে যে কবরস্থানে সালাত আদায় করা যায় ঘরে যদি কবর দাও তুমি সেখানে সালাত আদায় করবে কি করে ঘরে যদি তুমি কবর দাও সেখানে তুমি সালাত করবে কি করে রসুলাম বলছেন যে বেশি বেশি করে তুমি তোমার ঘরের ভিতরে নফল সালাত আদায় করতে থাকো তোমার ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না কবর যেমন আমলের কোনো জায়গা নয় কবর যেমন অন্ধকার তোমার বাড়িটা যেন এরকম আমল থেকে শূন্য না হয় তুমি তোমার বাড়িতে নফল সালাদ বেশি করে আদায় করো আর তোমার বাড়ির ভিতরে যদি তুমি কবর দাও তুমি নফল সালাদ আদায় করবে কি করে কারণ কবরস্থানে সালাদ আদায় করা যায় নিষিদ্ধ নিষিদ্ধ এর ব্যাখ্যা আমাদের দেশে কিছু সংখ্যক আলেম শুধু এতটুকুই বলে যে বাড়িতে বেশি করে নফল সালাদ আদায় করেন বাড়িটা যেন ভুতুরে বাড়ি না হয়ে যায় না এই সবগুলো আদিতকে সমন্বয় করে বিষয়বস্তু বুঝতে হবে যে কবরস্থানে যেমন সালাত আদায় করা যায় না তোমার ঘরের ভিতরে কবর দিয়ে তুমি তোমার ঘরটাকে সালাদ শূন্য করে দিও না সালাদ শূন্য করে দিও না কবরস্থানে যেমন কোনো আমল করা হয় না তোমার ঘরে যেন আমল বর্জন না হয় দেখো তোমার ঘরে যদি কবর দাও তোমার ঘরটা আমল শূন্য হয়ে যাবে এই ঘরের ভিতরে তো তুমি আর সালাদ পড়তে পারবে না হাদিস বোঝে না যেমনি পারে এমনি করে ব্যাখ্যা করে সবগুলো হাদিসকে সমন্বয় করে নিয়ে ব্যাখ্যা হচ্ছে এটা কালী হুজুর বলে যে বেশি করে নকল আদায় করবেন নকল আদায় করবেন এর থেকে তাও কি বুঝলাম এর থেকে শিরিক বর্জনটা কি করে বুঝলাম বলছেন তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করো না কাবরি দেখো তোমরা আমার কবরটাকে মেলার স্থানে পরিণত করো না সমাবেশের স্থানে পরিণত করো না তোমরা আমার কবরটাকে উৎসব স্থলে পরিণত করো না তোমরা আমার কবরটাকে ঈদের উৎসব স্থলে পরিণত করো না ঈদ হয় দুইটা জিনিসকে কেন্দ্র করে স্থানকে কেন্দ্র করে এবং কালকে কেন্দ্র করে মুসলিমরা কালকে কেন্দ্র করে ঈদ করবে মুসলিমরা শুধুমাত্র সময়কে কেন্দ্র করে ঈদ করবে সময়কে কেন্দ্র করে ঈদ করবে একটা হচ্ছে ঈদুল আজহার একটা হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল মিলাদুল নবী নতুন করে এসছে মুসলিমদের জন্য এটাও করবে সামনের দিকে আরো যদি কিছু হয় হ্যাঁ যাত্রীর আর একটা ঈদ অমুকের আর একটা ঈদ সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুল নবী আর মাইক দিয়ে ঘোষণা দিচ্ছে রসুলের আগমন শুভেচ্ছা স্বাগতম নবীজির আগমন প্রিয় নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম সারা দেশ থেকে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে সবগুলো মজলিসে রসুল এসে উপস্থিত হয়েছেন সবগুলোতে আটরশিতে এসেছেন মাইস ভান্ডারিতে এসেছেন দেওয়ানবাগিতে এসেছেন রাজারবাগে এসেছেন দেওবন্দি হুজুরদের কাছেও এসেছেন সবার কাছে এসেছেন রসুল রসুল তো একজন এতগুলো জায়গায় আসলো কি করে একজন রসুল এতগুলো জায়গায় যায় কি করে তো আল্লাহ রসুলাম বলছেন যে আমার কবরকে তোমরা উৎসব স্থলে পরিণত করোনা জমায়েতের স্থলে পরিণত করো না এই কবরের সামনে তোমরা এসে জমায়েত হতে যেও না এই কবরের সামনে তোমরা এসে এতে কাপ করো না এখানে এসে তোমরা মোরাকাবা করো না এখানে এসে তোমরা ধ্যান করো না অসল্লু আলাইয়া এবং তোমরা আমার উপরে সালাদ পাঠ করো ফাইন্না সালাত আকুম হাই তুমা কুন্তুম কেননা তোমাদের সালাদটা তোমরা যেখান থেকেই পাঠ করবে যেখানে থেকেই তোমরা সালাদ পাঠ করো আমার উপরে বা দুরুদ পাঠ করো আমার উপরে সেখান থেকেই আমার কাছে পৌঁছে দেওয়া হবে পরের হাদিসটা আল্লাহ বলছেন ঈদা দেখো আমার কবরকে তোমরা ঈদগাহে পরিণত করো না আমার কবরকে তোমরা ঈদগাহে পরিণত করো না উৎসব স্থল বছরে কোনো উৎসব স্থলে আমার কবরটাকে পরিণত করো না সেটা দিবসকে কেন্দ্র করে হোক সেটা কবরকে কেন্দ্র করে হোক এমনটা করতে তোমরা যেও না ওলা বুয়ু তাকুম কবরা এবং তোমরা তোমাদের ঘরগুলোকেও কবরে পরিণত করো না ঘরগুলোকে কবরে পরিণত করো না তোমাদের ঘরগুলো যেন মাজার পূজারিতে ভরে না যায় তোমাদের ঘরগুলো যাতে কবর পূজারিতে ভরে না যায় তোমাদের ঘরগুলো যাতে মসজিদকে ভরে না যায় তোমাদের ঘরগুলো যেন এক আল্লাহরই ইবাদত চলতে থাকে ঘরের মানুষগুলো যেন এক আল্লাহরই ইবাদত করতে থাকে তোমরা তোমাদের ঘরগুলোতে কবর পূজারি সৃষ্টি করো না কবর পূজারি স্থান করো না অসল্লু আলাইয়া এবং তোমরা আমার উপরে সালাদ পাঠ করো ফাইন্না তাসলিমাকুম ইয়াবলুগুনি আইনামা কুনতুম কেননা তোমাদের সালামগুলো তোমাদের সালাদগুলো তোমরা যেখান থেকেই পাঠ করো না কেন সেটা আমার কাছে পৌঁছে দেওয়া হয় তো আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম বলছেন যে তোমরা যেখান থেকেই আমার উপরে সালাদ এবং সালাম পাঠ করো না কেন সেটা আমার কাছে পৌঁছে দেওয়া হয় এই যে রসুলের কাছে সালাদ এবং সালাম পাঠ করানো পৌঁছে দেওয়া হয় দুরুদ কেউ যদি পাঠ করে সেটা পৌঁছে দেওয়া হয় এইখান থেকে দলিল পেশ করেছে আমাদের হানাফি হজরত ওলামায় রামরা দেওবন্দি হজরত ওলামায় রামরা যে রসুল তো জীবিত না হলে তিনি শুনেন কি করে এখানে হাদিসের মধ্যে এই কথা নাই যে রসুল শুনতে পান হাদিসে এই কথা হাদিসের পরিভাষা হলো তার কাছে পৌঁছে দেওয়া হয় কি পদ্ধতিতে পৌঁছে দেওয়া সেটা কে জানেন আল্লাহ ভালো জানেন তিনি শুনতে পান কে বলেছে শোনার কথা তো আসে তার কাছে পৌঁছে দেওয়া হয় তার কাছে পৌঁছে দেওয়া হয় আর প্রত্যেকটা মৃত ব্যক্তির কাছেই তার ভালো এবং মন্দ কর্মগুলো পৌঁছানো হয় তাহলে প্রত্যেক মৃত ব্যক্তিকেই তো জীবিত বলতে হবে যেহেতু পৌঁছানো হচ্ছে দুই নম্বর বিষয় হচ্ছে একটা জাল হাদিস তারা বর্ণনা করেন যে মানজার আকাবেরি ওজাবাতলাহু সাফাহাতি শিয়াদের তৈরি কিন্তু একটা জাল হাদিস আপনি ফাজাইলে হজের মধ্যে পাবেন এই কথা আর হুজুরদের আলেমুল আমাদের মুখে যখন হজের সময় হবে রমজানের পর পর তারা খুদবার মধ্যে এই কথা বলবে যে বাইতুল্লাহ হজ করতে যাবেন রসুলের কবর জিয়ারত না করে ফিরে আসবেন না কবরটা জিয়ারত করে ফিরে আসবেন কেন রসুল বলেছে যে ব্যক্তি তার কবর জিয়ারত করে তার জন্য রসুলের সাফাতটা ওয়াজিব হয়ে যায় কবর জিয়ারত করলেই যদি সাফাত ওয়াজিব হয়ে যায় তাহলে তো মদিনার মুনাফিকদের জন্য তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাওয়ার কথা কারণ রসুলের সামনে তারা তাদেরকে শতবার দেখতেন তারা রসুলকে শতবার দেখতেন সকাল বিকাল দেখতেন কবর দেখলেই যারা জুরু মানে হচ্ছে দেখা কবর দেখলেই যদি সাফাত ওয়াজিব হয়ে যায় তো রসুলকে দেখলে তো জান্নাত ওয়াজিব হয়ে যাওয়ার কথা কবর দেখলেই যদি সাফাত ওয়াজিব হয়ে যায় আর আল্লাহ রসুল যার জন্য সাফাত করবেন তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা যদি কবর দেখলেই সাফাত ওয়াজিব হয় তাহলে রসুলকে দেখলে তো জান্নাত ওয়াজিব হয়ে যাওয়ার কথা ওই দিন একজন হুজুর পি সাহেব আলোচনা করতেছিল ফার্মগেটের এখানে অকানি পীর নামদারি যে তিনি বলছিলেন যে ব্যক্তি রসুলকে এই চর্মচক্ষু দিয়ে দেখবে তার জন্য জান্নাত ওয়াজিব এবং যে ব্যক্তি রসুলকে স্বপ্নের মাধ্যমেও দেখবে তার জন্য জান্নাত ওয়াজিব তো এখানে এক ভাই ছিল সে জিজ্ঞেস করেছে তো তাহলে তো মক্কার যে সমস্ত মুশ্রিকা ছিল আবু জাহেল উদ্বাস সাহেবা ওদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাওয়ার কথা একবার দুইবার না হাজারবার দেখছে ছোটবেলা থেকে দেখে দেখে দেখে দেখে আসতেছে বলেন না না এটা সেই চোখ না এটা হচ্ছে ইমানের চোখ ইমানের চোখ দিয়ে দেখবে তো সে বলছে তাহলে তো মুনাফিকরা ওদেরও তো ইমান ছিল ওরা তো বলতো যে আমরা ইমান এনেছি এই করেছি সেই করেছি তো ওটা বুঝতে পারো নাই তোমরা হচ্ছে তাসাউফের চোখ পীর মুড়িদির চোখ ব্যাস এরপরে তার কোনো কথা নেই খালি দলিল খুঁজতে যাও না এটা হচ্ছে পীরমুড়িদি চোখ এই চোখ দিয়ে যে ব্যক্তি রসুলকে স্বপ্নের মাধ্যমে দেখবে ব্যাস স্বপ্নের আমল শুরু করে দিল স্বপ্নের তদ্বির তদ্বির কি করে কি করলে স্বপ্নের রসুলকে দেখা যাবে এই সেই দিল তো বিষয়বস্তু হচ্ছে যে তারা জাল হাদিস তৈরি করেছে অথচ রসুল সাল্লাম বলেছেন যে রিহাল ইল্লা ইলা মাসাজিদ সবের উদ্দেশ্যে তিনটি মাসটি ছাড়া পৃথিবীতে আর কোথাও সফর করা বৈধ নয় সোয়াবের উদ্দেশ্যে সফর করা তিনটি মসজিদ ছাড়া আর কোথাও বৈধ নয় কোথাও সফর করা যাবে না তিনটি মসজিদ ছাড়া একটা হচ্ছে মসজিদুল আকসা আর একটা হচ্ছে বাইতুল্লাহ মসজিদুল হারাম আর একটা হচ্ছে আল্লাহ ইসলামের তৈরি করা মসজিদে নবী এই তিনটা স্থানে কেউ যদি সফর করতে যায় সবের উদ্দেশ্যে সে ব্যক্তির সব পাবে এর বাইরে পৃথিবীতে যত বড় মসজিদ হোক না কেন তাজমহল যাচ্ছে মুসলিমরা দেখতে আহা মুসলিমদের এত শত করা আর এই তাজমহলের আদলে তাজমহলটা মুসলিমদের স্থাপত্য তাজমহলটা এটা ওইটা সেইটা এই আদলে ঢাকায় একজন পিসায় বিশাল একটা মসজিদ করলেন জানা আছে ফুরফুরা শরীফের মসজিদ দারুসালামে পুরো তাজমহলের আদলে ওইখানে আমি যখন কাজ চলতে আমি তখন ওইখানে ছাত্র ছোট তখন ওইখানে পুরো সাইনবোর্ড ছিল তাজমহলের সেই ছবিটা ওই তাজমহলের আদলে এই মসজিদটাকে করা হয়েছে একদম তাজমহলের আদলে মুসলিমদের কোনো স্থাপত্য নয় মুসলিমদের কোনো কিছুই নয় ওটার আদলে এখানে গড়ে তোলা হয়েছে তাজমহলের মতো করে উনি চেয়েছিলেন হুবহু তাই করতে পরবর্তীতে তিনি করে যেতে পারেননি অনেক তহবিলও তিনি সংগ্রহ করেছিলেন তো তিনটি স্থান ছাড়ার কোথাও সফর করা যাবে না আটরশি চরমোনাই মাইস ভান্ডারি এই যে আমেরিকা কানাডা কুয়েত কাতার থেকে চলে আসছে যে সোজা টঙ্গির তুরাগের এই টয়লেটের স্থানে এইখানে সফরের উদ্দেশ্যে তারা যে চলে আসতেছে সব তো দূরের কথা গুণা ছাড়া আর কিছুই পাবে না লক্ষ লক্ষ নেকি কোটি কোটি নেকি প্রতি কদমে কদমে নেকি নেকির পাল্লা বুঝতে পারবা কে আমাদের দিন কারণ সবের উদ্দেশ্যে এসেছিল রঙ্গির ময়দানে পাবে না বিলকুল পাবে না তো আল্লাহ রসুল আসলাম বলছেন যে তিনটি স্থান ছাড়া আর কোথাও সফর করা যাবে না অতএব রসুলের কবরকে কেন্দ্র করেও সফর করা যাবে না আমাদের দেশ থেকে হজরত ওলামা আমরা হজের সময় মানুষদেরকে নসিহত করে দেন যে বাইতুল্লাহ যাবেন হজ করতে আর হজ কবুল করার জন্য সোজা যাবেন রসুলের কবরে হ্যাঁ ওয়াজিব ওয়াজিব করে দিয়েছে কারণ সাফাত ওয়াজিব হবে তো ওইখানে যাওয়াটাও তো ওয়াজিব ওইখানে যাওয়াটা ওয়াজিব কারণ সাফাত ওয়াজিব হবে তো এই জন্য এগুলো হারাম এগুলো যাওয়া যায় নাই রসুলের কবরে যাওয়া যাবে না মসজিদ নবীতে যাওয়া যেতে পারে আল্লাহ তালা আমাদেরকে তাওহিদ বোঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে প্রকৃত কল্যাণ বোঝার তৌফিক দান করেন সকল প্রকার অকল্যাণ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে সকল প্রকার শিরিক থেকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে আমাদের এলমে বরকত দান করেন আল্লাহ আমাদের আমলে বরকত দান করেন আল্লাহ আমাদের রুজিতে বরকত দান করেন আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন আল্লাহ আমাদেরকে তার তাওহিদের পথে অটল অবিচল ভাবে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন আল্লাহ এই সমাজকে আল্লাহ এই তোমার তাও এইদের মাধ্যমে পরিবর্তন করে দাও আল্লাহ তোমার তাও এইদের মাধ্যমে সমাজকে পরিবর্তন করে দাও আল্লাহ আমিন ওয়াকে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন সাল্লাহ মোহাম্মদ আলা আলী